আল কোরআনের সৈনিক আমি নেই পরাজয় এক আল্লাহর গুলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই পরাজয় এক আল্লাহর গুলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় এক আল্লাহর গুলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গুলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় কোরআন হাদিস শাসনতন্ত্র রাসুল আমার নেতা উৎসাহ মর চির অম্লান ইতিহাস গাথা কোরআন হাদিস শাসন তন্ত্র রাসুল আমার নেতা উৎসাহ মর চির অম্লান ইতিহাস গাথা এক আল্লাহ ছাড়া আমার দিলে এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় আল কোরআনের শৈলী আমি নেই পরাজয় এক আল্লাহর গুলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি তোমার ওই মানের মাঝে আছে তোমার ওই মানের মাঝে আছে মুনাফিকির জয় এক আল্লাহর গুলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় আল কোরআনের শৈলী কামি নেই কো পরাজয় এক আল্লাহর গুলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় গোলাম বলে মাথা নোয়াও না মাঝের মাঝে সে আল্লাহর সাথে বেমানি করো সকাল সাজে গোলাম বলে মাথা নোয়াও না মাঝের মাঝে সে আল্লাহর সাথে বেইমানি করো সকাল সাজে তাকে সকল ক্ষেত্রে নামা নিলে তাকে সকল ক্ষেত্রে নামা নিলে কিছুই গ্রহণযোগ্য নয় এক আল্লাহর গুলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয় এক আল্লাহর গুলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় ইমানদারের মাঝে করো ভণ্ডামি যত সময় মতো খাইবে ধরা ছাড়া পাবে না তো ইমানদারির মাঝে করো ভণ্ডাবি যত সময় মতো খাইবে ধরা ছাড়া পাবে না তো সেই বিধাতাকে সহায় করে সেই বিধাতাকে সহায় করে পথ চলো নির্ভয় এক আল্লাহর গুলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয় এক আল্লাহর গুলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় এক আল্লাহর গুলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয় এক আল্লাহর গুলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয়